যাতে ইফতার পূর্ব আলোচনা এবং ইফতারের বিতরণ এই প্রোগ্রামগুলো আমরা করতাম সেইয়ার এদায় আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করি আর দেশি বিদেশি প্রবাসী যেসব বাইকেরা আছেন দানশীল বাইরা আছেন বোনেরা আছেন তারা দৃষ্টি আকর্ষণ করি আর যে তারা যেন আমরা সহযোগিতা করেন আমরা আমরা এডুকেশন সেন্টার সিলেট সিলেট বিভাগের আমরা গত বছর জেলা সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট আমরা প্রোগ্রাম করলাম এই বছরও আমরা প্রোগ্রাম করতাম সেই আর এই ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা কামনা করি আর একটা প্রোগ্রামও আমরা উপস্থিতি প্রায় একশো থেকে দেড়শো জনের ভিতরে আমরা উপস্থিতি থাকে এবং এইখানেও আমরা খরচ পরে প্রায় দশ হাজার টাকার মতো যাতায়াত খরচ সহ সপ্তাহ মিলে খরচ পরে দশ প্রায় দশ হাজার টাকা তো আমরা এই ব্যাপারে আপনাদের দানশীল ভাই হলে সবার সহযোগিতা কামনা করি আর আল্লাহ সুবাহ আমরা তৌফিক দান করতে যাতে আমরা কোরআন এবং সুনার এবং তাহিদের দাওয়াত সুনার দাওয়াত সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে দিতাম পারি এবং আমরা নিজেরা আমল করতাম পারি আমরা যেটা খোঁজ নিজেরা আমল করতাম পারি আমরা পরিবারের লইয়া সব লইয়া আমল করতাম পারি সেই তৌফিক যেন আল্লাহ সুবাহ তালা দান করেন আল্লাহ সুবাহ তালা আমরা এই পরিকল্পনার বাস্তবায়ন করার লাগিয়া তৌফিক দান সুরক্ষা এটা বাস্তবায়ন করার করার লাগিয়া আমরা সব যত ধরনের সাহায্য সহযোগিতা দরকার আল্লাহ সুবাহ তালা হজরত কামনা করি আর আল্লাহ সুবাহ তালা আমরা এই প্রচেষ্টার খবর সুরক্ষা জজাকমুল্লা খায়ের صلی اللہ علیہ نبینہ محمد ول علیہ وسابی وسلم السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ